আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আসানের অভিযান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমাদের সাথে আছে কোরআনের নূর যাব মোরা বহু পথ দূর বহু দূর আমাদের সাথে আছে কোরআনের নূর যাব মোরা শপথ আমাদের সাথে আছে কোরআনের নূর যাব মোরা বহু পথ দূর বহু দূর কাঁধে কাঁধে মিলিয়ে বাড়ি দেব পথ সত্যের লাগি নেব নতুন শপথ বাতিলের অবয়ব করে দেব নান এই পথে সকলের করি আহ্বান বাতিলের অবয়ব করে দেব নান এই পথে সকলের করিয়াও ভান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমাদের মঞ্জিলে কামতে দিন সমুখের সাত বাধা করে দেবলীন আমাদের মন্দির সমুখের বাধা করে দেবলীন হাতে তুলে নেবে ফের খোলা আমাদের মন্দির দিন সমুখের শত বাধা করে দেবলীন জাগবে মনে ঘুমন্ত হাতে তুলে নেবে বের খোলা শামশির অশ্বের পিঠে চড়ে যাব বিরাম জালিমের ঘাটি করে দেব খান খান অশ্বের পিঠে চড়ে যাব বিরাম জালিমের ঘাটি করে দেব খান খান আমরা গে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান আমরা আগে যাব সত্যের গান আমাদের সাথে আছে আল্লাহ মহান দিকে দিকে কোরআনের বাণী ছড়াতে চলবে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান